কোচ পাতাই পানি যেমন করটাল মাল এই জামানাই মন যেন তেমনি দুর্বল এই জামানাই মন যেন তেমনি দুর্বল এই জামানাই মন যেন তেমনি দুর্বল কোচ পাতাই পানি যেমন করটাল মাল এই জামানাই মন যেন তেমনি দুর্বল এই জামানাই মন যেন তেমনি দুর্বল কখন আসে কখন যাই বোঝা হলো বড় দায় তারপরেও সেদিকে নেই কারো খেয়াল কচু পাতায় পানি যেমন করটালো মাল এই জামানা ইমান যেন তেমনি দুর্বল এই জামানা ইমান যেন তেমনই দুর্বল এই জামানা ইমান যেন তেমনি দুর্বল পাঁচ ওক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে সাদা জপি খোদার নাম হাতে তসবি নিয়ে পাঁচ ওক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে সাদা জপি খোদার নাম হাতে তসবি নিয়ে আবার করি মাজার পূজা সকাল আর বিকাল পাতাই পানি যেমন করটালো মাল এই মাল যেন তেমনই দুর্বল এই জমানাই ইমান যেন তেমনি দুর্বল কখন আসে কখন যাই বোঝা হলো বড় দায় ও সে দিকে নেই কারো খেয়াল কোচ পাতাই পানি যেমন করটালো মাল এই জমানাই ইমান যেন তেমনি দুর্বল এই জমানাই ইমান যেন তেমনি দুর্বল এই জমানাই ইমান যেন তেমনি দুর্বল সাদা জামা গায়ে পরে পাচ্ছি লোকের সালাম ঘরের বিবি মাশাল্লাহ আমি তার গোলাম সাদা জামা গায়ে পরে পাচ্ছি লোকের সালাম ঘরের বিবি মাশাল্লাহ আমি তার গোলাম একা রাস্তায় চলে দেখাই সাদা চামড়ার খেল পানি যেমন খরটালো মাল এই জামানাই মার যেন তেমনি দুর্বল এই জামানাই মার যেন তেমনি দুর্বল কখন আসে কখন যাই বোঝা হলো বড় দায় তারপরেও সেদিকে নেই কারো খেয়াল কোচ পাতায় পানি যেমন কাটালো মাল এই জামানাই মার যেন তেমনি দুর্বল এই জমানাই ইমান যেন তেমনি দুর্বল মা চলে যাই বন্ধুর বাড়ি মেয়ে ডান্স লাবে আমি তখন মাগরি পড়ি প্রতিদিনে ভাবে মা চলে যাই বন্ধুর বাড়ি মেয়ে ডান্স লাবে আমি তখন মাগরি পড়ি প্রতিদিনে ভাবে মাঝরাতে ফেরে সবাই হয়ে যে মাতাল খোঁজ পাতাই পানি যেমন করটালো এই জমানাই মন জানো তেমনি দুর্বল এই জমানাই মন জানো তেমনি দুর্বল কখন আসে কখন যাই বোঝা হলো বড় দায় তারপরেও সে দিকে নেই কারো খেয়াল পাতাই পানি যেমন করটালো মাল এই জমানাই মান যেন তেমনি দুর্বল এই জমানাই মান যেন তেমনি দুর্বল বাসর বাসর হাজে গিয়ে হলাম আমি হাজি বিমান ভাড়া ম্যানেজ করতে কালো টাকা খুঁজি বাসর বাসর হজে গিয়ে হলাম আমি হাজি বিমান ভাড়া ম্যানেজ করতে কালো টাকা খুঁজি ভাবিলাম না হজ আমার হলো কি কবুল কোচ পাতায় পানি যেমন করটালো মাল এই জামানাই মান যেন তেমনই দুর্বল এই জমানাই মন যেন তেমনি দুর্বল কখন আসে কখন যাই বোঝা হলো বড় দায় তারপরেও সে দিকে নেই কারো খেয়াল কোচ পাতায় পানি যেমন করটালো মাল এই জমানাই মন যেন তেমনি দুর্বল এই জমানাই মন যেন তেমনি দুর্বল এই জমানাই মন যেন তেমনি দুর্বল এই জমানাই ইমান যেন তেমনি দুর্বল এই জামানায় ইমান যেন তেমনি দুর্বল